বাংলা মানবতা সমাধান Peace TV presents The Christian says, my Bible says this, my Bible says that. There is a level of disobedience. This is not a place for debate. This is the wishful thinking. I don't agree with his answer about the Quran. This is a book for those who understand. Ask me a direct question, I'll be too willing to give you a reply. I am very clear cut my Bible statement. is a word of God. We do not consider the Bible to be the Word of God. You can't understand everything in the world. You can't read every scripture. All the major religions of the world, their scriptures speak about fighting. I feel, is an extreme case of ethnocentrism. I'm not here to criticize any religion. I'm not here to criticize any religion. Crossfire. My question is How do I know that Islam is the right way. Islam does not believe in idol worship. Why so? Why is pork haram in Islam? What really jihad means? I've been studying Islam. There are many questions that go around my head. If you can enlighten the concept of God. I feel I am God. I feel I am God. ডান দিকের ভাইদের মাইকে কি কোনো অমুসলিম রয়েছেন হ্যাঁ ভাই একজন আছেন প্রশ্ন করুন শুভ সন্ধ্যা আমি মহেশ আমার জন্ম উনিশশো উনাশি সালে হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকব হয়তো দু হাজার কিংবা চল্লিশ যদি পৃথিবী থাকে আমি কেবল জানতে চাই উনিশশো উনাশি সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম মৃত্যুর পর আমি কোথায় থাকবো যদি এই পৃথিবীতে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তখন কার প্রতিনিধিত্ব করব ভাই প্রশ্ন করলেন যে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইউএভিতে আছেন তিনি জানতে চান পরে তিনি কোথায় থাকবেন তিনি বলছেন খুব সম্ভবত তিনি এখানে দুই সাল পর্যন্ত থাকবেন যদি পৃথিবীর থাকে মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন ভাই আপনি নিজের প্রতিনিধিত্ব করছেন যদি না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন এক নম্বর পয়েন্ট মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনি কি অনুসরণ করছেন যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত মহিমান্বিত কোরআন মৃত্যুর পর আপনি স্বর্গে থাকবেন যদি আপনি স্রষ্টার আইনের বিরুদ্ধে যান সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনের বিরুদ্ধে তাহলে মৃত্যুর পর আপনি নরকে যাবেন তবে আমি জানি না আপনি মেনে নেবেন কি না সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ যা আপনি করেছেন উনিশশো সাল থেকে দু সালের চোদ্দই এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে সব মাফ শূন্য আপনাকে মাফ করে দেওয়া হবে তাহলে অতীতে আপনি যা কিছু করেছেন অতীতের সব মাফ হয়ে যাবে কারণ আমাদের প্রেরণবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আগের সব পাপ মাপ হয়ে যাবে তাই স্রষ্টার আইন অনুসরণ করার উপর ভিত্তি করে আপনি কোথায় থাকবেন আমি বলতে পারি কিন্তু আপনি জানেন না যে আপনি কখন মারা যাবেন সেক্ষেত্রে যদি আপনি বলেন আপনি জানেন কি বলবো হয়তো আমি দুই সাল পর্যন্ত বাঁচবো তাই দুই সালে আমি ইসলাম গ্রহণ করব। ভাই আপনি জানেন না এমনকি আমিও জানি না কতদিন আপনি বাঁচবেন এবং আপনি ঠিকই বলেছেন যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে আল্লাহ করোনা বলেছেন লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশে আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না এটা কত বছর থাকবে কত দশক থাকবে আমরা জানি না কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচবো আমি জানি না সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন অতীতের সব গুণা মাফ হয়ে যাবে তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপরে নির্ভর করবে আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি আল্লাহ কোরআনে বলেছেন সুরা গাছিয়া অধ্যায় নম্বর অষ্টআশি আয়াত নম্বর একুশ বাইশ আল্লাহ বলেছেন তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া হেদায়ত দান করা আল্লাহ সুবাহর হাতে তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ভাই মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না নরকে সত্যি বলতে কি আমি জানি না আপনি জানেন না কারণ আমার কাছে স্বর্গ নরক সবকিছুই সবকিছুই এখানে এটা আমাদের উপর নির্ভর করে হ্যাঁ এটা অস্থায়ী স্বর্গ নরক আপনি জানেন অস্থায়ী যেমন আমি আগে বলেছি কোরআনে বলা হয়েছে সুরা মুলক অধ্যায় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুয়ে তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কি উত্তম এটা একটা পরীক্ষা এই পৃথিবীতে মানুষ গড়ে ষাট সত্তর বছর বাঁচতে পারে কেউ আবার মারা যায় বিশ বছরে কেউ পঞ্চাশ বছরে কেউ বা বাঁচে একশো বছর গড়ে হতে পারে ষাট সত্তর বছর তাই এটা একটা অস্থায়ী জীবন পরবর্তী জীবন অসীম তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন বিলাসিতা করেন জীবনকে উপভোগ করেন মদপান করেন তাহলে পরবর্তী জীবন হবে নরক কারণ কোরআন আল্লাহ বলেছেন সুরা হুদে যে যারা যারা চাই ইহকাল আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না আর যারা পরকাল চায় আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন ইহকালও দেবেন তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য যন্ত্রণা দেব এই সত্তর বছর ধরে পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ সেটা অসীম সর্বদা আনন্দ তাহলে এই জীবন দশমিক শূন্য শূন্য শূন্য এক পার্সেন্ট পরবর্তী জীবনের ব্যবসা হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না ওকে এই অল্প সময় অসুবিধায় আমি কিছু মনে করবো না কারণ জানি অল্প সময় পরীক্ষার আগের মতো আপনার সংগ্রাম করা আপনার রাত জায়গায় আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে আপনার মঙ্গল হয় একই রকম ভাই এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা যদি আপনি হিন্দু হন আপনি মহেশ হন এবং যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন একই কথা বলা হয়েছে বেদে যদি আপনি ঋগ্বেদ পড়েন বই নম্বর দশ অধ্যায় নম্বর ষোলো শ্লোক নম্বর চার ও পাঁচ এখানে বলা হয়েছে পুনর্জন্ম সম্পর্কে পুনর মানে পরের জনম মানে জীবন পরকাল সম্পর্কে এক কথা বলা হয়েছে কোরআনে তাই এই জীবনে আপনি এসেছেন এবং এর পরের জীবন জন্ম পুনর্জন্মের জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা মানে পরের জীবন যাকরণে বলা হয়েছে তাহলে একজন প্রকৃত ভালো মানুষ এটা ভাববেন একজন ভালো ব্যবসায়ী হিসেবে পরের জীবনটা বহুগুণ বহুগুণ করতে থাকুন এ জীবন ক্ষুদ্র অতি ক্ষুদ্র নগণ্য দশমিক শূন্য শূন্য শূন্য শূন্য এক পার্সেন্ট পরের জীবনের তুলনায় তাই জ্ঞানী ব্যক্তি হিসেবে জীবনে কষ্ট পেতে আপনি কিছু মনে করবেন না যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে জান্নাতে তাহলে ভাই আপনি কি পরের জীবনে স্বর্গে না নরকে যেতে চান ভাই জি স্যার পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে না স্যার আমি পরের জীবন লাভের কথা ভাবছি না কারণ পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন জি স্যার আপনি বিশ্বাস করেন বেদে বিশ্বাস করেন না ধর্মগ্রন্থ নয় কিছু পয়েন্ট আপনি কি বেদে বিশ্বাস করেন হ্যাঁ তবে আমি বেদের বেশি কিছু জানি না কিন্তু আপনি বিশ্বাস করেন এটা পবিত্র গ্রন্থ ঠিক কি আপনি বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাণী না আমি ভাবি আমি ঈশ্বর আপনি ঈশ্বর সবাই ঈশ্বর যা হিন্দু ধর্ম বলে আকাম ব্রহ্মস্বামী ঈশ্বরের ঈশ্বরের সংজ্ঞাটা কি আমি জানি না আমি আমি ঈশ্বর আপনি ঈশ্বর ঈশ্বরের সংজ্ঞা কি আমি জানি না তার মানে আপনি জানেন না আমিও জানি না আমি তো নিজেকে চিনি ওকে আপনি বলছেন আপনি ঈশ্বর আমি ঈশ্বর আমরা সবাই ঈশ্বরের অংশ আমি আপনাকে জিজ্ঞেস করছি ঈশ্বরের সংজ্ঞা কি এবং আপনি বললেন আমি জানি না আপনি কি বাংলায় কথা বলেন না অন্য কিছু আমি বাংলায় বলি তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি আমি সংজ্ঞা দিতে পারি না কেবল অনুভব করি তো সংজ্ঞা না জেনেই বলছেন আপনি ঈশ্বর আমি ঈশ্বর কিন্তু আমি বুঝতে পারি স্যার সেটা আমাদের সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন ঈশ্বরের সংজ্ঞা কি বলেন তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা তো দেন যদি আপনার ঈশ্বরের সঙ্গে ভুল হয় আমি বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না ঈশ্বরের সংজ্ঞাটা কি আসলে আমি ভাষায় সংজ্ঞা দিতে জানি না স্যার তো তার মানে আপনি বিশ্বাস করেন না আমি সেই ঈশ্বরের কথা বলছি না যার কথা আপনি বলছেন তাহলে আপনার আমাকে জিজ্ঞেস করা উচিত সংজ্ঞাটা কি আমি বলে দিচ্ছি জি স্যার আপনি কি বলবেন কি করা উচিত না জানলে তো আপনি কাউকে জিজ্ঞেস করেন তাই না জি স্যার আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলে দেবো বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসব কোরআনে যদি আপনি পড়েন উপনিষদ ছন্দজ্ঞ উপনিষদ অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর দুই শ্লোক নম্বর এক ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই উল্লেখ আছে শ্বেতচিত্র উপনিষদে অধ্যায় নম্বর ছয় শ্লোক নম্বর নয় এটা উদ্ধৃতি যাতে বলা হয়েছে যে ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই তার কোনো পিতামাতা নেই সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রভু নেই তার চেয়ে বড় কেউ নেই তার পিতা নেই তার মাতা নেই উল্লেখ আছে সেতে সেত্রোপনিষদে অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশে না তার প্রতিমা আস্তি মহান ঈশ্বরের প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব ছবি প্রতিকৃতি ভাস্কর্য মূর্তি না তার প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই কোন ছবি নেই প্রতিকৃতি নেই পুতুল নেই আলোকচিত্র নেই প্রতিমা নেই মূর্তি নেই ভাস্কর্য নেই একই কথা বলা হয়েছে বত্রিশ নম্বর শ্লোক নম্বর তিনে মহান ঈশ্বরের প্রতিবিম্ব নেই কোনো ছবি নেই কোনো প্রতিকৃতি নেই কোনো আলোকচিত্র নেই ভাস্কর্য নেই আরো বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মোহাম্মদ আনহু হতে বর্ণিত বলেন তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু সার্রাদি আল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারা তো অধপতনের অতল তলে তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকনা নিচে কাপড় পরিধানকারী দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে মিথ্যা কসম করে নিজের সম্পদ চালু করার চেষ্টা করে সেহী মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস নম্বর একশো বিরানব্বই এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন তার মতো কেউ নেই এবং কোরআনে আরো বলা হয়েছে সুরায় ক্লাসে অধ্যায় নম্বর একশো বারো আয়াত নম্বর এক থেকে চার ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় মানুষ কি কেবলমাত্র আপনি একা নাকি আমি একাই মানুষ হ্যাঁ কি না হ্যাঁ, হ্যাঁ কি না আমি একজন মানুষ শুধুমাত্র আপনি কি একাই মানুষ কেবলমাত্র একা না না না আমি অনেকের বলো তিনি আল্লাহ এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী আপনি কি সার্বভৌম চিরস্থায়ী আপনি কি সার্বভৌম এবং চিরস্থায়ী না তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন আমি চিরস্থায়ী নই আমি কিভাবে ঈশ্বর হতে পারি তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে আপনি কি জন্ম নিয়েছেন আপনি জন্মেছেন কি না হ্যাঁ তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন এমনকি আমি জন্ম নিয়েছি আমি কি করে ঈশ্বর হই আপনার কি সন্তান আছে আমি জন্ম দিয়েছি আমার সন্তান আছে আপনার সন্তান আছে হ্যাঁ কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন আমি মানে দেয়া ঈশ্বরের বলছি ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান সেটা হতে পারে গড হতে পারে ছোট হাতের জি আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছি না যা আপনি বলছেন আমি বলছি বড় হতে জি দিয়ে গড তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি তার সমকক্ষ কেউ নেই এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি চাইলে আপনি পারেন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি জন্মেছেন বলছেন হ্যাঁ যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে না স্যার আমি যা বলছি সেটা আপনার আমি ঈশ্বরের অংশ আপনি বলছেন একমাত্র ঈশ্বর না আমি অনুভব করি আমি এর অংশ বৃহৎ ঈশ্বরের আমরা সবাই তার অংশ হতে পারে আমরা আলাদা হয়ে গেছি যেমন সেটা আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয় এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি তিনি এক তিনি সবকিছুর অংশ নন আপনার ঈশ্বর আপাতত ভুলে যান পাশে সরিয়ে রাখুন ফান যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন আমি আমার ঈশ্বরের সঙ্গের কথা বলছি আপনি বুঝলেন তিনি কেবলমাত্র একজন তিনি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তিমান না সর্বশক্তিমান নই তাহলে আপনি ঈশ্বর নন আমি যার কথা বলছি যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন ওকে ঠিক আছে আমি আমার ঈশ্বরের কথা বলছি তাহলে লা ইলাহা কোন ঈশ্বর নেই সব মিথ্যা দেবতারা ভুল আপনি তাদের বাদ দেন আমি সঠিক সংজ্ঞার কথা বলছি যদি কেউ বলে যে দুই যোগ দুই সমান পাঁচ এই সমীকরণ বাদ দেন ঈশ্বর যার কথা আমি বলছি সত্তা যার কথা আমি বলছি তিনি একক তিনি সর্বশক্তিমান তিনি চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেয়নি তিনি জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই তিনি কেবলমাত্র একজন আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন না স্যার আমি বিশ্বাস করি না সেটাই সমস্যা তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন আপনার প্রতি আমার অনুরোধ হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ পড়ুন আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এসব ভয়সদ্য নয় আমি ঈশ্বর আপনি ঈশ্বর আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব আপনি নরকে যেতে চান যান আমি চাই না আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান আমি স্বর্গে যেতে চাচ্ছি আপনাকেও স্বর্গে নিতে চাই আমি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর আমরা দুজনেই তো নরকে যাব আমি চাই দুজনেই স্বর্গে যাই তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন বেদ উপনিষদ কোরআন পড়ুন নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন আমরা দুজনে স্বর্গে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ এখন একটি ছোট্ট ঘোষণা আছে আয়োজকরা বলছেন আমাদের এখন শেষ করতে বলেছেন যেহেতু সাড়ে বারোটা বাজে যদিও আমি অনুভব করি ডক্টর জাকির আমি চাই আরও কিছু সময় চালিয়ে যাবেন ডক্টর জাকির আপনি কি চালিয়ে যাবেন ওকে তাহলে আমরা আয়োজকদের ধন্যবাদ জানাবো আপনাদের খুশির জন্য ইনশাল্লাহ কারণ আমি নিশ্চিত যে আপনারা আরও কিছুটা সময় শুনতে চান আমি আশা করি তারা আমাদের ক্ষমা করবেন তো ডান দিকে বোনদের শাড়ি দিকে কোনো অমুসলিম আছেন হ্যাঁ বোন কোন অমুসলিম আছেন তিনি একজন ধর্মান্তরিত মুসলিম এবং তার প্রশ্ন আছে তার অমুসলিম পিতামাতার ব্যাপারে ওকে এটা হতে পারে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারকাতুহু আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতামাতার কাছে তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে আল্লাহকে বিশ্বাস বিচার দিবসে বিশ্বাস করতে যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব কিভাবে বোন কোন ধর্ম আপনার পিতামাতা অনুসরণ করেন হিন্দু হিন্দু বোন আপনার কাছে আমার অনুরোধ আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি আয়োজক কমিটির চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান যখন ডক্টর আহমেদ সাহবানি আমাদের অনুমতি দিয়েছেন নিচের কমিটিকে আপনার মানতে হবে না ইসলামে আমরা আমিরকে মানি তাহলে আমরা চালিয়ে যাবো যতক্ষণ মুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাবো প্রশ্ন করেছেন যে কিভাবে তিনি তার পিতা মাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু তাদেরকে ইসলামের পথে আনতে যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে বোন দাওয়া দেওয়ার জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর চৌষট্টি যাতে বলা হয়েছে এসো সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নামুদাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না তাই আমার অনুরোধ থাকবে আপনি আমার ডিভিডি নিতে পারেন যাতে আমি বর্ণনা করছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে এই ডিভিডির উপর ভিত্তি করে আপনি কখন আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না কারণ এই ডিভিডির ভিত্তি করণের আয়াত যে অভিন্ন বিষয়ের দিকে এসো এবং ইনশাল্লাহ একবার আপনি এই ডিভিডি দেখান যদি তারা যৌক্তিক হন যদি তারা সত্যবাদী হন ইনশাল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন প্লিজ আবার বলুন ডিভিডির নাম প্লিজ নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ আরও অন্যান্য ডিভিডি আছে আমার শত শত ডিভিডি আছে আপনি কয়েকটি পছন্দ করতে পারেন শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিতর্কের ডিভিডি পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্ম ঈশ্বরের ধারণা এটাও বেশ ভালো আরও ডিভিডি আছে যেমন বিশ্ব ভ্রাতৃত্ব যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে আমার অনুরোধ আপনি তাদেরকে এই ডিভিডিগুলো দেখতে বলবেন এবং আমি আরও অনুরোধ করব যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন তাদেরকে বেশি সম্মান করবেন তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা কোরআন ও সৈহাদিসের বিরুদ্ধে কিছু বলে সেটা ছাড়া যা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বললো যা আপনি পছন্দ করেন না কিন্তু সেটা হারাম নয় ইসলামে উদাহরণস্বরূপ তারা বলল যে নীল রঙের পোশাকটি তুমি পরো আপনি বললেন না মা নীল রং তো আমি পছন্দ করি না আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয় তখন আপনি আপনার মাকে বলেন যেহেতু তুমি আমার মা তুমি আমাকে নীল রঙের পোশাক পরতে বলছো তাই আমি নীল রং পছন্দ না করলেও পরব তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে বেশি মান্য করে চলছে কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কোরআন এবং সৈহাদিসের বিরুদ্ধে যায় সেগুলো মানবেন না অন্য সবকিছু মানবেন যখন তারা এই পরিবর্তন দেখবে আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে আমাকে বেশি সম্মান করছে বেশি বেশি যত্ন নিচ্ছে আমার সে আমার বেশি খোঁজখবর রাখছে একটা পার্থক্য তো অবশ্যই থাকবে সেজন্যই আমি চাই আমি আমার পিতামাতাকে এখানে আনবো বেড়াতে এক দুই মাস পর এবং আমি অনেক খেদমত করব আমার পিতামাতার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহ সুবাহ কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে আপনার পিতামাতাকে সরল পথে আনতে সাহায্য করেন এবং আল্লাহ সুবাহ কাছে প্রার্থনা করব যে ইনশাল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়কে যেন হেদায়ত নসিব করেন ইনশাল্লাহ এখানে উপস্থিত সকল অমুসলিম ভাই বোনদের কাছে আমার একটি বার্তা আছে প্লিজ ইসলাম কবুল করুন আল্লাহর ওপর বিশ্বাস করুন কারণ আমি জানি আমি ভালো করে জানি ইসলাম ছাড়া জীবন বৃথা আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন আপনারা মরা মানুষের মতো প্লিজ ইসলাম কবুল করুন ইসলাম হচ্ছে স্বর্ণ প্লিজ এই স্বর্ণ গ্রহণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে রহমত করুন এবং রক্ষা করুন প্রিয় বোন বাম দিকের সারিতে ভাইদের মাইকি কি কোনো অমুসলিম আছেন আমার নাম জোসেফ আমার দুটি প্রশ্ন আছে কেন সব মুসলিম পুরুষদের চারজন মহিলাকে বিয়ে করার অনুমতি দেওয়া হয় এবং দ্বিতীয়টি হচ্ছে কিভাবে আপনি প্রমাণ করতে পারেন যে যিশুকে শুলে চড়ানো হয়নি ভাই দুটো প্রশ্ন করলেন আপনি কি খ্রিস্টান হ্যাঁ ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয় এবং দ্বিতীয় প্রশ্ন কিভাবে আপনি প্রমাণ করবেন যে খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত ক্রুশে চড়ানো হয়নি দেখেন কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো আপনি বাইবেল পড়েন রামায়ণ পড়েন মহাভারত পড়েন আপনি বেদ পড়েন পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করো শুধুমাত্র কোরআন ছাড়া যদি আপনি পড়েন রামায়ণ হিন্দু ধর্মগ্রন্থ শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল যদি আপনি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার দশ হাজার তার ছিল ষোলো হাজার একশো আটজন স্ত্রী তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ চারজন থাকতে পারবে না কেন আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট এতে বলা হয়েছে যে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 বলবেন যিনি শিশুদের ডাক্তার যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে শক্তিশালী জীবাণু ও রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তাই ছেলে শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি মেয়ে শিশুদের তুলনায় তাহলে শিশু বয়সেই মেয়ে শিশুর সংখ্যা ছেলে শিশুর চেয়ে বেশি জীবন চলার পথে যুদ্ধের কারণে মৃত্যু হয় মদপানে মৃত্যু হয় মাদকাসক্তিতে হয় দুর্ঘটনায় হয় এসব কারণে নারীর তুলনায় পুরুষেরা বেশি মারা যায় তাই বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি কয়েকটি দেশে ভারত আর চীনের মতো নারী জনসংখ্যা পুরুষের চেয়ে কম কারণ মেয়ে ভ্রূণ হত্যা করা এবং মেয়ে শিশু হত্যা করা ভারতে বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন এক হাজারের বেশি গর্ভপাতের ঘটনা ঘটে যখন জানা যায় যে শিশুটি মেয়ে যদি এই সংখ্যাটিকে আপনি তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করেন আপনি পাবেন দশ লাখের বেশি গর্ভপাতের ঘটনা প্রতি বছর ভারতে কন্যা শিশু শনাক্ত হওয়ার পরে তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জীবিত জন্ম নেওয়া দশটি কন্যা শিশুর মধ্যে চারটিকে মেরে ফেলা হয় যদি ভারতে মেয়ে ভ্রূণ হত্যা করা বন্ধ করা হয় এবং মেয়ে শিশু হত্যা করা বন্ধ করা হয় ভারতে তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে এমনকি চীনে যদি আপনি অশুভ চর্চা বন্ধ করতে পারেন তাহলে নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে যদি আজ আপনি ভালো করে দেখেন শুধুমাত্র আমেরিকায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা সাতচল্লিশ লক্ষ বেশি শুধু যুক্তরাজ্যেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা বারো লক্ষ বেশি আছে শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ষোলো লক্ষ বেশি আছে কেবল রাশিয়াতেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা এক কোটি ছয় লক্ষ বেশি এবং এটা আল্লাহ ভালো জানেন সারা পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কতজন বেশি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত আর ধরেন আপনার বোন থাকেন আমেরিকায় অথবা আমার বোন থাকেন আমেরিকায় এবং বাজার পরিপূর্ণ প্রতিটি লোকের একজন করে স্ত্রী রয়েছে তারপরও সেখানে সাতচল্লিশ লক্ষ নারী থেকে যাবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না এবং যদি আপনার বোন তাদের একজনও হয় অথবা যদি আমার বোন ওই সাতচল্লিশ লাখের মধ্যে একজন হয় যারা তাদের জীবন সঙ্গী পাবে না তার একমাত্র উপায় হচ্ছে হয় সে এমন একজন পুরুষকে বিয়ে করবে যার আগে একজন স্ত্রী রয়েছে অথবা জনগণের সম্পত্তি হবে জনগণের সম্পত্তি এত কঠিন শব্দ এটাই সবচেয়ে উপযুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা যায় এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পাই না আপনি জানেন আমেরিকায় বর্তমান পরিসংখ্যান আমাদের বলছে যে গড়ে একজন পুরুষের আটজন যৌনসঙ্গী থাকতে পারে কোনো একজনের সঙ্গে বিয়ে হওয়ার আগে আমেরিকায় রক্ষিত থাকাটা খুবই সাধারণ ব্যাপার পাঁচ দশ বিশ তিরিশ কোনো সমস্যা নেই কিন্তু একজনের বেশি বৈধ স্ত্রী হলেই তারা সেটা গিলতে পারে না যখন একজন নারী রক্ষিতা হয় সে তার অধিকার পায় না তাকে অসম্মান করা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না ইসলামে যখন একজন নারী দ্বিতীয় স্ত্রী হয় সে তার সম্মান পায় সে তার অধিকার পায় তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় যে কোনো ভদ্র নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি পছন্দ করেন একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হতে যিনি আগে একটি বিয়ে করেছেন না জনগণের সম্পত্তি হতে তারা প্রথমটি বেছে নেবেন তাই অনুমতি দিয়েছে ইসলাম কিছু লোককে একাধিক স্ত্রী গ্রহণ করার নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি অনুমতি আছে কি নারীদের চারজন পুরুষকে বিয়ে করার ভাই আপনি পাল্টা প্রশ্ন করছেন সময় সীমিত আপনি দুটো প্রশ্ন করেছেন এখন তিন নম্বর প্রশ্ন করছেন আচ্ছা প্রথম উত্তরে কি আপনি সন্তুষ্ট হয়েছে প্রথম উত্তরে আমি সন্তুষ্ট মার্শাল্লাহ আপনি সন্তুষ্ট খুশি ঠিক আছে ভাই প্রশ্ন করেছেন যে কোন নারীকে কি একের অধিক স্বামী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে যদি আমরা এটা করি তাহলে এটা সমস্যা আরো জটিল হয়ে যাবে আমি বুঝাচ্ছি মুসলিমদের মুসলিমদের যেহেতু নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি তবুও নারীরা যদি একের বেশি পুরুষকে বিয়ে করে তাহলে সমস্যা আরো বাড়বে পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নাম্বার দুই যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং শিশুর জন্ম হয় আপনি সহজে শনাক্ত করতে পারবেন কে পিতা কে মাতা কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং শিশুর জন্ম হয় ডিএনএ পরীক্ষার সুযোগ আছে ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন না আপনি যখন প্রশ্ন করেছিলেন আমি কি বাধা দিয়েছিলাম আমি কি হস্তক্ষেপ করেছিলাম হ্যাঁ কি না তাহলে কেন আপনি বাধা দিচ্ছেন আমি শেষ করলে না আপনি বলবেন তাই না আমি একজন মেডিকেল ডাক্তার আপনি কি মেডিকেল ডাক্তার না আমি মেডিকেল ডাক্তার আমি জানি ডিএনএ টেস্টিং কি সেটা আমি বলবো ধরেন একজন নারীর যদি একাধিক স্বামী থাকে দুজন স্বামী থাকে আর একটা শিশু জন্ম হয় এবং আপনি তাকে ভর্তি করতে যান স্কুলে তারা প্রশ্ন করবে তোমার পিতাকে তখন তাকে দুটো নাম বলতে হবে আপনি ডিএনএ টেস্টিং এর কথা বলছেন আমি সেটা জানি ডিএনএ টেস্টিং তো সাম্প্রতিক পঞ্চাশ বছর আগে কি এটা ছিল ছিল ডিএনএ টেস্টিং না এটা হচ্ছে একটা সাম্প্রতিক আবিষ্কার যদিও এখনো এটা পরিপূর্ণ নয় যদি পরিপূর্ণ ধরি সেটা এখন আগে ছিল না কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল এবং কেবল এটাই কারণ নয় যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে পারফেক্ট সেটাও একমাত্র কারণ নয় বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায় আজ বিজ্ঞান আমাদের বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা দেয় তাই কোনো নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয় তবে কোনো পুরুষের এই পরিবর্তন ঘটে না তাই তার পক্ষে একাধিক স্বামীর ভূমিকা পালন করা সম্ভব আজ বিজ্ঞান আমাদের বলে দিচ্ছে যে যদি কোনো পুরুষের একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তাহলে কোনো সমস্যা নেই তবে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তবুও বিভিন্ন যৌন রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে তাহলে সেই রোগ তখন পুরুষ সঙ্গীরও হবে তাহলে মেডিকেলি এটা গ্রহণযোগ্য নয় যে কোনো নারীর একাধিক যৌন সঙ্গী থাকবে কিন্তু মেডিকেলি এবং সাইন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গী থাকতে পারে আমরা দ্বিতীয় প্রশ্নে আসি কিভাবে আমি প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি তার প্রশান্ত পরিশোধ হোক কোরআনে বলা হচ্ছে সুরনি সাউদ্দার চার আয়াত নাম্বার একশো সাতান্ন তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শুলে চড়িয়েছিল তারা ধাঁধায় পড়ে গিয়েছিল তাহলে কোরআন স্পষ্ট বলছে তারা তাকে হত্যা করেনি না শুলে চড়িয়েছিল যদি আমাকে প্রমাণ করতে হয় আপনি কি খ্রিস্টান ভাই হ্যাঁ যদি আপনি পড়েন বাইবেল বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশ যখন লোকেরা যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিষদ কাছে আসে এবং বলে হে প্রভু আমাদের নিদর্শন দেখান তখন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেন হে অশুভ এবং জেনাকারী প্রজন্ম একটি নিদর্শনের পর আরেকটি চাও কোন নিদর্শনই তোমাদের দেখানো হবে না জোনা নিদর্শন ছাড়া যেভাবে জোনা তিন দিন এবং তিন রাত মাছের পেটে ছিলেন সেভাবে মানব সন্তান তিন দিন এবং তিন রাত মাটির নিচে থাকবে ভাই আপনি কি জোনার গল্প জানেন জোনা জোনা হ্যাঁ জানি আপনি জানেন সর্বশক্তিমান ঈশ্বর জোনাকে বলছেন যে নিনে ভাই যাও জোনা ঈশ্বরের নবী হিসেবে তিনি জনগণকে বোঝালেন তারা বুঝবে না তারা আমার কথা শুনবে না তিনি জোপায় গেলেন নিনেবায় যেতে ব্যর্থ হন তিনি জাহাজে করে যাচ্ছিলেন এরপর নৌকায় করে জোপায় এই সময় সমুদ্র ঝড় উঠল বুক অব জোনা এই কথা উল্লেখ আছে বুক অব জোনা দুই পৃষ্ঠারও কম সে সময় কুসংস্কার ছিল যে সামুদ্রিক ঝড় কোনো ব্যক্তির কারণে হয় যে তার প্রভুকে অমান্য করে জনা ঈশ্বরের নবী হয় তিনি স্বেচ্ছায় বলেন আমি তেমন একজন যে তার প্রভুকে অমান্য করেছে এবং সে সময় একটা কুসংস্কার ছিল যদি লোকটিকে পানিতে নিক্ষেপ করা হয় তাহলে ঝড় থামে তাই জন্য স্বেচ্ছাই বললেন আমি প্রভুকে অমান্য করেছি আমাকে নৌকা থেকে ফেলে দিন আমি আপনাকে জিজ্ঞেস করছি জোনাকি তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন জোনাকে যখন নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হলো ঝড় যখন আসলো তখন জোনাকি জীবিত ছিলেন না মৃত তিনি তিনি জীবিত ছিলেন জীবিত খুব ভালো যখন কোনো লোককে সাগরে নিক্ষেপ করা হয় ঝড়ের সময় তার মারা যাওয়াটাই স্বাভাবিক জনকে যখন সাগরে ফেলে দেওয়া হয় তখন কি জীবিত ছিলেন না মৃত তিনি জীবিত ছিলেন জীবিত যদি তিনি মারা যেতেন তাহলে বিস্ময় হতো না ঝড়ের সময় সাধারণত মানুষ মারা যায় তিনি বেঁচে যান এটা ছিল বিস্ময়কর একটা মাছ এসে তাকে গিলে ফেললো মাছ তাকে গিলে ফেললো যখন মাছ জোনাকে গিলে ফেললো তখন কি তিনি জীবিত না মৃত জীবিত জীবিত তিন দিন এবং তিন রাত মাছটি তাকে পেটে নিয়ে সাগরে ঘুরলো মাছের পেটে বসে তিন দিন এবং তিন রাত জন সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করলেন যখন তিনি মাছের পেটে ছিলেন তখন কি মৃত ছিলেন না জীবিত ছিলেন জীবিত জীবিত জীবিত জীবিত জীবিত মাছটি তাকে বমি করে বের করে দিল জোনা তীরে আসলেন তিনি কি মৃত না জীবিত ছিলেন জীবিত জীবিত জীবিত জীবিত জীবিত জীবিত জীবিত জীবিত বিস্ময়ের বিস্ময় বিস্ময়ের বিস্ময় বিশ্বের বিস্ময় আমি আপনাকে জিজ্ঞেস করি বাইবেল অনুযায়ী যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত হোক যখন ক্রস থেকে নিচে নামানো হলো তাকে কবরে রাখা হলো যখন তাকে কবরে রাখা হলো কবরে কি যীশুখ্রিস্ট মৃত ছিলেন না জীবিত ছিলেন তিনি মৃত ছিলেন মৃত মৃত যদি তিনি মৃত হন নিদর্শন তিনি পূর্ণ করেন কি না তাকে ঈশ্বর তুলে নিয়ে যান কবরস্থানে কবরে তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন মৃত মৃত না জীবিত মৃত যদি তিনি মারা যেতেন তিনি কি ভবিষ্যৎবাণী পূরণ করতেন যীশুখ্রিস্ট তারপর শান্তির বললেন জনার নিদর্শন ছাড়া আর কোন নিদর্শন তোমাদেরকে দেয়া হবে না যেমন জনা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 কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় তার মানে যেসব জীবিত ছিলেন চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল আপনি কি চার্চ না যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদকে বিশ্বাস করবেন বাইবেল বলছে যিশু মারা গেছেন কোথায় বলেছে আমাকে রেফারেন্স দেন আমি না না এই ব্যাপারে আমি জানি না কিন্তু আপনি জোনা নিদর্শন সম্পর্কে জানেন হ্যাঁ কি না হ্যাঁ মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন জীবিত ছিলেন তাহলে যীশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত কেন এটা বাইবেল উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন এটা উল্লেখ আছে কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন এটা ধরে নেওয়া হয়েছে রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন তারা একটা এলাকায় সন্ধান করে তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এখানে অনেক প্রমাণ রয়েছে আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেননি আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দিই তাই আমি ঈশ্বরের একজন লোক তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন যারা জীবিত ছিলেন তারপর শান্তি পরিশোধক তাহলে যীশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে কেন বলছেন তিনি মারা গেছেন শুধুমাত্র যাজক বলেছেন তাই তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে আমি বাইবেলে বিশ্বাস করি আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিশোধক বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন আমি যিশুকে বিশ্বাস করি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশোধক বলেছেন যেহেতু জনা ছিলেন মাছের পেটের ভেতরে তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে তাহলে জনা মৃত না জীবিত ছিলেন জনা জীবিত ছিলেন যিশু তো তাহলে জীবিত থাকতে হবে জীবিত না মৃত বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন বাইবেলে কোথায় বলা হয়েছে আমাকে খুঁজতে হবে তবে আমি আপনাকে বলছি গসপেল অব ম্যাথু অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশ জনার নিদর্শন আপনি জানেন তো না জানি সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন জীবিত ছিল যখন আপনি জানেন জনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন আপনাকে মানতে হবে যা লালকালিতে লেখা আছে অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল যা যীশুখ্রিস্ট তারপর শান্তিপ্রসিত হকের উক্তির অংশ নয় যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে রেড লেটার বাইবেল মানে যীশুখ্রিস্ট তারপর শান্তিপ্রসিত হক যা বলেছেন তা লাল লেখা যদি আপনি কালো কালিতে লেখা কিছু আমাকে বলেন আমি বিশ্বাস করবো না কেন সেটা খ্রিস্ট বা ইসাল্লামের বাণী নয় আপনি অগ্রাধিকার দেবেন যীশুখ্রিস্টকে তারপর শান্তিপ্রসিত হোক না পলকে যীশু খ্রিস্টকে আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লালকালিতে লেখা গসপেল অফ ম্যাথু নোট করুন গসপেল অফ ম্যাথু অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশ তাই আমাকে কালকালির লেখে কোনো উদ্ধৃতি দেবেন না এই ভুল প্রমাণের জন্য আমাকে লালকালীতে লেখে একটা উদ্ধৃতি দিতে হবে অর্থাৎ যা যীশুখ্রিস্ট খ্রিস্ট বা ইসলাম নিজে বলেছেন আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান বাইবেল পড়েন এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন ধন্যবাদ এই মুহূর্তে আর কোনো অমুসলিম আছেন যে কোনো মাইকে ওকে প্রশ্ন করুন ভাই আসসালামু আলাইকুম আমার এক বন্ধু আপনাকে একটি প্রশ্ন করতে চান কোরআনে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মতো হিন্দু ধর্মের ব্যাপারে কোনো লাইন বা শব্দ আছে কিনা ভাই প্রশ্ন করলেন যে কোরআনে কোনো আয়াত আছে কি না যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে যেমনই তো বলা হয়েছে ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমার কোনো আয়াত জানা নেই কোরআনে এমন কোনো আয়াত নেই যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্ম সম্পর্কে বলা হয়েছে যেমনটা বলা হয়েছে খ্রিস্টান ধর্ম ও ইহুদি ধর্ম সম্পর্কে তবে কোরআন বলছে সুরা অধ্যায় নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশে কোরআন বলছে প্রত্যেক যুগে আমি ওহি পাঠিয়েছি নাম ধরে কেবল চারটি আসমানি কিতাবের কথা উল্লেখ আছে কোরআনে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তাওরাত হচ্ছে সেই ওহি যা মুসা আলাহিসাল্লামকে দেওয়া হয়েছে জাবুর হচ্ছে সেই ওহি যা দাউদ আলাহিসাল্লামের উপর নাজিল করা হয়েছিল ইঞ্জিল হচ্ছে সেই ওহি যা ইসা আলাহিসাল্লামের উপর নাজিল করা হয়েছিল এবং কোরআন হচ্ছে সেই ওহিজা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে তবে এই যার কারণে কিতাব ছাড়া আরও গ্রন্থ অনেক এসেছে উদাহরণস্বরূপ সুপে ইব্রাহিম যদি আপনি আমাকে প্রশ্ন করেন বেদকে কি আপনি ঈশ্বরের বাণী বলে বিবেচনা করেন আমি বলবো আমি জানি না কারণ এমন কোনো আয়াত নেই পবিত্র কোরণে যেখানে বলা হয়েছে বেদ ঈশ্বরের বাণী নবীর এমন কোনো হাদিসও নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরের বাণী বেদ তাই আমি বলি এটা হতেও পারে না হতে পারে আমি জানি না আমি নিশ্চয়তা দিতে পারি না তবে যদি এটা ঈশ্বরের বাণী হয়েও থাকে যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে তবে কোরআনের আগে আসা সবগুলো গ্রন্থ কোনো না কোনো জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট ছিল এবং এসব বাণী অনুসরণ করার মেয়াদ ছিল পরবর্তী গ্রন্থ না আসা পর্যন্ত তো বেদ ঈশ্বরের বাণী হলেও তা ছিল ওই সময়ের এবং নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য তবে কোরআন যেহেতু সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব এটা কেবল মুসলিম বা আরবদের জন্যই নয় এটা সমগ্র মানবজাতির জন্যই এবং যেহেতু এটা সর্বশেষ গ্রন্থ এবং এরপর আর কোনো গ্রন্থ আসবে না তাই এটা অনুসরণ করতে হবে শেষ বিচারের দিন পর্যন্ত তো এর উপর ভিত্তি করে যদি আপনি বলেন যে ধারণাগতভাবে বেদ ঈশ্বরের বাণী এটা ছিল ওইসব লোকদের জন্য ওই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সকল মানুষ তারা বাস করুক ভারতে কিংবা ইউএই অথবা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা বা কানাডা বা যুক্তরাজ্যে সকলকে অনুসরণ করতে হবে ঈশ্বরের সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব মহিমান্বিত কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে এখন আমরা আবারও নিশ্চিত হতে চাচ্ছি যে কোনো মাইকে আমাদের কোনো অমুসলিম অতিথি আছেন হ্যাঁ ভাই একজন আছেন ওকে প্রশ্ন করুন ভাই শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং এবং এবং সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নম্বর এক আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটার কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন আপনাকে ঠিক দশটায় আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসি আমি ঘুমাবো আরও ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা কি ঠিক না ভুল সেটা ভুল এরপর কিছু লোক আসলো দশটায় কেউ এগারোটায় কেউ বা আবার আসলো বারোটায় না না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি কেউ আসলো একটায় আবার কেউ আসলো দুটোর সময় আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যথাসময়ে আসুন দুটা মানে দশটা যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টার লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি এটা হচ্ছে প্রতারণা তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে সুস্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি শ্বেতাসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ নম্বর উনিশ যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিন মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন প্রতিচ্ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন চিত্র নেই কোন প্রতিকৃতি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার একথা কে বলেছেন হিন্দু পণ্ডিতগণ যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে লেগেছে বেদে পূজা করা ভুল তারা বলেন না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আর প্রতিমা দরকার নেই তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে স্যার স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো আপনি ঈশ্বরকে হেয় করছেন ধরেন আপনার বস বললেন দশটায় আসতে না এটা আমাকে সহায়তা করে আমি যদি এগারোটায় আসি শান্ত অনুভব করি তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান অন্য কোম্পানিতে যোগ দেন যেখানে কেউ আসে দশটায় কেউ এগারোটায় কেউ বারোটায় আসে আপনি কর্মচারীকে বললেন দশটায় আসতে ধরেন আমি কর্মচারী বললাম দুপুর বারোটায় আসবো আমি শান্ত অনুভব করি এটা আমাকে ভালো লাগে আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস আপনি কি পছন্দ করবেন প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো আমার বস খুব ভালো আপনি তসবি জপেন আপনার জপমালা আমার বস খুব ভালো অন্য কর্মচারীরা বিকেলে আসে দুটোর দিকে আসে আমার বস খুব ভালো আমার বস খুব ভালো বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন সময় মতো অফিসে এসে কাজটা করেন তাই আপনার ঈশ্বর আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন হিন্দু ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না আপনি ঈশ্বরকে অবমাননা করছেন এত ক্ষমতাবান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন কে প্রতিমা বানাচ্ছে কে বানাচ্ছে মানুষ তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি এখন মানুষই বানাচ্ছে আমাকে কি বোকামি এটা স্যার কেন আপনি করেন যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেও করছি না যখন আমরা প্রতিমা বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ যদি এটা সেখানে উল্লেখ আছে স্যার আমি হিন্দু নই আমি বেদে বিশ্বাস করি না আপনি খ্রিস্টান আমি যৌন জৈন জনেরা কি ঈশ্বরে বিশ্বাস করে হ্যাঁ তা করে আপনি কি আপনাদের জৈন মতামত জানেন কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে স্যার প্রভু মহাবীর তিনি হলেন ত্রিতাঙ্কা তিনি ঈশ্বর নন আপনি জৈন মতবাদ জানেন না স্যার আমি নাও জানতে পারি জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন স্যার আমি বলছি যে আমি হিন্দু নই আমি জানি আপনি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর আপনার জনগ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা হ্যাঁ স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে না আমি এসব পড়িনি আপনি জানেন না তাই আপনাকে বলছি আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থাঙ্কার এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা হ্যাঁ স্যার তাই তাহলে আমি কি করবো তার মানে আপনি একজন অযৌক্তিক মানুষ স্যার আমি কি যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না জি স্যার জৈনবাদ এক ধরনের নাস্তিকবাদ তাই বিশ্বাস যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয় যদি আপনি চক্রমুক্ত হন যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না তখন আপনি লাভ করেন নির্বাণ মুখ্য জৈনবাদ অনুসারে চব্বিশ জন মুখ্য অর্জন করেছেন জি স্যার এবং মহাবীর হচ্ছেন চব্বিশতম তীর্থাঙ্কার জি স্যার চব্বিশতম জি স্যার তিনি ঈশ্বর নন জি স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জৈনবাদ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল একথা উল্লেখ করার কারণ উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয় তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল খুব ভালো তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী যদি কোন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে স্যার আমি জানি না জানেন আমি জানি আপনি আমাকে অনুসরণ করেন যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন একজন ছাত্র বলছে শিক্ষককে দুই যোগ দুই সময় চার নয় শিক্ষক বললেন কত বলছে আমি জানি না কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন আমার ভিডিও দেখেছেন না স্যার এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি আচ্ছা আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যে আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে কে বলেছি আপনি কি মনোযোগ দিচ্ছেন স্যার হতে পারে সে সময় আমি হলে ছিলাম না আপনি কি সে উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী আমার ডিভিডি ওকে নামটা কি বলবেন নামটা কি আবার বলবেন কোরআন কি ঈশ্বরের বাণী কোরআন কি ঈশ্বরের বাণী এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন যার কোনো প্রতিমা নেই এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন তাই যান এবং দেখেন ডিভিডিটা এটা চার ঘন্টার ডিভিডি এবং ইনশাল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেলে জাকির অ্যাট আইআরএফ ডট নেটে ধন্যবাদ স্যার কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one H short code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান মানবতার সমাধান আমরা পরের প্রশ্ন নেব বন্দের মাইক থেকে বাম দিকে আমার নাম রেনেলদা এবং আমি একজন খ্রিস্টান মানে আমি দীর্ঘদিন যাবৎ নিজের মধ্যে একটা খটকা অনুভব করছি যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি প্রায় এরকম হতে পারে ধারণা কিংবা এরকম যে আমি মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি আমার প্রথম প্রশ্নের মতো এটা হচ্ছে শুকর সম্পর্কে মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি মানে ইসলামের মতো ধর্মে এটা কারো বিরুদ্ধে অভিযোগ নয় কোনো ভুলের জন্য আমি বলছি না এটা বড় কোনো ভুল কেন শুকর হারাম কারণ আমি একটি খ্রিস্টান সম্মেলনে যোগদান করেছিলাম এবং সেখানে বলা হয়েছে সেখানে একজন ধর্মযাজক যিনি বলেছিলেন ইসলামী শুকর হারাম কেন তিনি একটি দৃষ্টান্ত দেন বলেন একই আবর্জনা যেমন এটি সার হিসেবে ব্যবহৃত গাছের জন্য গাছপালা ধরুন এটি একটি আম গাছ আম ধরল শেকড় একই পুষ্টি শোষণ করল একই আবর্জনায় নতুন আম হল এবং আমরা তা খেলাম তাহলে শুকর ও আম খাওয়ার মধ্যে এখানে তফাত কোথায় বোন একটা প্রশ্ন করলেন যে হারাম কথাটির মানে কি এবং শুকর কেন হারাম ইসলামে আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন একজন খ্রিস্টান যাজক যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে গাছ বড় হয় আম ধরে এবং আমরা সে আম খাই বলার চেষ্টা করা হয়েছে যে যদি আমরা বর্জ্য খাই শুকরের এটা কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে তাই ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল বোন প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো মানে নিষিদ্ধ মানে বারণ আছে ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ তার মানে বারণ আছে আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নের জবাব দেবো পরে আমি আসল কারণটা বলবো কেন সুকর হারাম যাজক দৃষ্টান্ত দিয়েছেন যে সার ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয় তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য তবে খ্রিস্টানদের জন্য ভালো যদি আপনি তুলনা করেন সার যা মানুষের জন্য আবর্জনা তা গাছের জন্য ভালো হতে পারে কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব তারা এক নয় তারা ভিন্ন কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মে মানব জাতি একই আপনারা ভিন্ন ধর্ম পালন করতে পারেন কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে উদাহরণস্বরূপ যদি তার ডায়াবেটিস থাকে চিনি তখন তার জন্য ভালো নাও হতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো এটা আপনাকে দেয় শক্তি যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী নাও হতে পারে কিন্তু সাধারণ মানুষের আওতায় যত দূর আসে সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা একই রকম সুতরাং আপনি এই দৃষ্টান্ত দিতে পারেন না সার কার জন্য ভালো কার জন্য ভালো নয় আমাদের যা করতে হবে আমাদেরকে গাইডের কাছে যেতে হবে গাইড আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব গাইড আমাদের কি বলে খ্রিস্ট ধর্মের গাইড হচ্ছে বাইবেল ইসলামের গাইড হচ্ছে কোরআন যখন আমরা কোরআন পড়ি অন্তত চারটি ভিন্ন জায়গায় যেখানে কোরআন বলছে শুকর খাওয়া নিষিদ্ধ আল্লাহ কোরআনে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সূরা সুরা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহল অধ্যায় ষোলো আয়াত নম্বর একশো পনেরো তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত মাংস রক্ত শুকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য তাহলে এখানে কোরআনে বলা হয়েছে চারটির কম জায়গায় নয় যে শুকরের মাংস খাওয়া পোর্ক নিষিদ্ধ অনুরূপভাবে আপনি যদি বাইবেল পড়েন বাইবেলের অন্তত তিনটি জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ বাইবেলে বলা হয়েছে বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর এগারো অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট তোমরা শুকরের মাংস খাবে না না এর দেহ স্পর্শ করবে এটা তোমাদের জন্য হালাল নয় একই বার্তা দেওয়া হয়েছে বুক অব ডিটোনমিতে অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আট শুকরের খুর বিভক্ত নয় এবং একে তোমরা বেছে নিও না এবং এটা তোমাদের জন্য হালাল নয় একই কথা বলা হয়েছে বুক আই আজা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শুকরের মাংস খেও না তাহলে বাইবেলে অন্তত তিনটি ভিন্ন জায়গায় বলা হয়েছে যে তোমরা শুকরের মাংস খাবে না এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসাদক বলেছেন গসপাল অব ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে বিশ ভেব না যে আমি নিয়ম ভাঙতে বা নবীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি কেউ যদি একটি হিতবদস্য ভঙ্গ করে তাকে সর্বরাজ্যে ডাকা হবে না তার মানে যদি আপনি ওল্ড টেস্টামেন্টের একটি নিয়ম বিন্দু পরিমাণও ভঙ্গ করেন আপনি জান্নাতে প্রবেশ করবেন না তাই একজন খ্রিস্টান হিসেবে যদি আপনি বাইবেল বিশ্বাস করেন তাহলে শুকরের মাংস খাওয়া আপনার জন্য নিষিদ্ধ আপনার জন্য বারণ আপনার জন্য হারাম যদি আপনি মুসলিম হন যদি আপনি কোরআন বিশ্বাস করেন এটা নিষিদ্ধ যদি আপনি বাইবেল কিংবা কোরআন বিশ্বাস না করেন আসুন বিশ্লেষণ করে দেখি আজকালকার কারণ যুক্তি ও বিজ্ঞান শুক্রের মাংস সম্পর্কে কি বলে আজকালকার বিজ্ঞান আমাদেরকে বলছে যে আপনি শুকরের মাংস খেলে সম্ভাবনা আছে যে অন্তত আপনার সত্তরটি রোগ হতে পারে আপনার গুণাকৃমি হতে পারে আপনার কেচকৃমি হতে পারে যেটা সবচেয়ে বিপজ্জনক অন্যান্য সব রোগের মধ্যে সেটা হচ্ছে ফিতাকৃমি একে বলে টিনিয়া সোলিয়াম এবং এটি থাকে পরিপাকতন্ত্রে আর এটি খুবই লম্বা যদি আপনি খুব ভালো করে সিদ্ধ করেন ডিম টিনিয়া সোলিয়ামের ওভা তখনও মরে না এবং পরিপাক নালী থেকে এটা রক্তের মধ্য দিয়ে শরীরের প্রায় সব অঙ্গেই যেতে পারে এটি চোখে ঢুকে অন্ধ করে দিতে পারে চোখ হৃৎপিণ্ডে ঢুকে হার্ট অ্যাটাক ঘটাতে পারে এটি মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ক অকাজ করে দিতে পারে এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত ততক্ষণে দেখবেন আপনার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে অধিকন্তু বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যখন আপনি শুকরের মাংস খান দেখবেন তাতে চর্বির উপাদান বেশি রয়েছে বরং কম রয়েছে মাংসপেশি করার উপাদান সেই কারণেই শুকরের মাংস যারা নিয়মিত খায় তাদের বেশিরভাগেরই ভড়ি বড় তারা মোটা সোটা বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে শুকরের মাংস খেলে তাদের বেশি সম্ভাবনা থাকে অ্যাথেরোক্লোসিস হওয়ার অ্যাথেরোক্লোসিস আজকাল বিজ্ঞান আমাদের বলছে যে যদি আপনি নিয়মিত শুকরের মাংস খান আপনার উচ্চ রক্তচাপ হতে পারে সেজন্য বর্তমানে পঞ্চাশ পার্সেন্টের বেশি আমেরিকান তারা উচ্চ রক্তচাপে ভুগছে কারণ তাদের বেশিরভাগই শুকর খায় বর্তমান বিজ্ঞান এটা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীর অন্যতম হচ্ছে শুকর যেখানে আপনি ময়লা আবর্জনা দেখবেন সেখানে শুকর দেখতে পাবেন বর্তমান বিজ্ঞান এও বলছে যে শুকর পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম শুকর বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম প্রাণী এরা উপভোগ করে এটা দেখে যে স্বামী স্ত্রীকে নিজ সহচরকে বন্ধুর সঙ্গে যৌনাচারে দেখে পাশ্চাত্যের দেশগুলোতে আমরা ডান্স পার্টি দেখতে পাই ডান্স পার্টির পর স্ত্রী বদল করে নেয় তারা তুমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবে আমি তোমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো আপনি এটাকে ভদ্রতা ভাববেন এবং একটা বৈজ্ঞানিক বিষয় আছে যে শুকর খেলে শুকর মতো আচরণ করে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন বোন হ্যাঁ ভেরি গুড আমার পরের প্রশ্ন হচ্ছে প্রসাদ ও চরণামৃত সম্পর্কে যা মন্দিরে দেয়া হয় আমি জানতে চাই এটা কতটা ভিন্ন যখন মুসলিমরা হজে যায় তারা খেজুর ও জমজমের পানি নিয়ে আসে তাহলে মুসলিমদের কেন প্রসাদ বা চরণামৃত গ্রহণ বন্ধ করতে হবে তফাত কোথায় মানে একটা ভালো প্রশ্ন করেছেন তিনি বললেন যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয় যখন মুসলিমরা হজে যায় হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয় তফাত কি তফাতটা হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয় হিন্দু ধর্মে আপনি দেখবেন হিন্দুরা হিন্দু ধর্ম আলাদা হিন্দুরা যা করে তা হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয় আল্লাহ করণে বলেছেন সুরা আনা অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর চোদ্দ আল্লাহ সবার জন্য আহার যোগান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না আমরা মানুষে কিভাবে ঈশ্বরকে খাদ্য দেই এছাড়া করেন অন্তত চারটি আগে বলা হয়েছে যা আমি আগে উল্লেখ করেছি সুরা বাকার অধ্যায় দুই আয়াত একশো তিয়াত্তর সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত নম্বর একশো পনেরো তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত মাংস রক্ত শুকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য তাহলে যদি আপনি এমন খাদ্য খান যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তবে তা হারাম মুসলিমরা যখন হজ বা উমরা করতে যান তখন তারা খেজুর নিয়ে আসেন কেউ বলে না এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে খেজুর আপনারা জানেন কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর তাই যখন আমরা সে দেশে যাই আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে কোনো মুসলিম কোনোদিন বলেনি যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহকে দেওয়া হয়েছে এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর এটা খুবই পুষ্টিকর এবং এটা খুবই স্বাস্থ্যকর তাহলে এটা কেবল উপহার হিসেবে যেভাবে আপনারা মিষ্টি খাওয়ান যখন আপনারা ভারত থেকে বিদেশে যান তখন মিষ্টি খাওয়ান তাহলে এটা খুবই সুস্বাদু ফল এবং এটি সৌদি আরবের একটি প্রধান ফল এর কোনো সম্পর্ক নেই কেউ বলে না যে এই খেজুর সর্বশক্ত ঈশ্বরকে দেওয়া হয়েছে যদি হিন্দুরা সর্বশক্ত ঈশ্বরকে খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া হারাম যদি হিন্দুদের কেউ সর্বশক্ত ঈশ্বরকে এই খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া আমাদের জন্য হারাম তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেয় কোনো খেজুরে সে খেজুরও হারাম হয়ে যাবে এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য আমরা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বরের খেতে হয় আমরা মানুষ যদি আমাদের খাওয়ার প্রয়োজন হয় আশা করি বোন উত্তরটা পেয়েছেন জি জি ধন্যবাদ আপনাকে আপনার কি আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ আমার পরের প্রশ্ন হচ্ছে বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করুন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত সালাতে তো তাদের কথাই পড়ছি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন পৃষ্টি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুবহানাল্লাহ জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এটা হচ্ছে মূলত সন্দেহ সমকামিতায় ইসলামে কি এটা নিষিদ্ধ এবং কেন তাহলে কারণ আমার মত গত পাঁচ বছরে আমি অনেক সমকামীর সঙ্গে থেকেছি এটা হচ্ছে আমি বলছি তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য অথবা যাই হোক না কেন এটা খুবই সত্যি আমি বলতে চাই এটা সেরকম টান যা আমরা অনুভব করি হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল আল্লাহ করণে বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো এক নম্বর বত্রিশ ব্যবচারের কাছেও তোমরা যেও না কেননা ব্যবচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা এছাড়া আল্লাহ সুরা আরাফে বলেছেন অধ্যায় নম্বর সাত যে কোনো পুরুষকে কথা বলা যে তুমি কি তোমার লালসার চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে কারণ সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলেছেন সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আট নম্বর একুশ তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে সাধারণত প্রাকৃতিকভাবে কোনো পুরুষই অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না আমি ভালোবাসা নিয়ে কথা বলছি যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে বোন আর বোনের মধ্যে এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয় যাতে বলা হয় যে সমকামিতা হচ্ছে বংশগত প্রশ্নোত্তরের সময় কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন আপনার মতো যেমন যদি সমকামিতা বংশগত হয় তাহলে মানুষকে কেন দোষ দেওয়া হবে এটা তার পিতামাতা থেকে এসেছে তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন আপনার মতো বললে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে পুরুষকে দোষ দেওয়া হবে কেন আমি বলছি এটা হচ্ছে গবেষণা এটা হচ্ছে একটা ধারণা সত্য ঘটনা নয় এবং পরে আমরা জানতে পারলাম যে এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল এবং যিনি এই ধারণার প্রবক্তা ছিলেন তিনি নিজেও ছিলেন সমকামী তাহলে সমকামিতা বংশগত নয় এটা গড়ে ওঠে বর্তমান বিজ্ঞান আমাদের বলে কিভাবে সমকামীরা গড়ে ওঠে কারণ সর্বশক্তিমান ঈশ্বর যার অনুমতি দিয়েছেন মানুষের জন্য যার অনুমতি আছে আপনি বিয়ে করেন নিকা করেন আপনি পারেন স্ত্রী সহবাস করতে এবং ইসলাম বলছে যখন স্ত্রী সহবাস করো স্ত্রীর সঙ্গে সহবাস করো সেটাও আল্লাহর ইবাদত কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে সেটাই তো ইসলাম আজ বিজ্ঞান আমাদের বলছে আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের বাইরেও অনেক জীবন সঙ্গী রয়েছে তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো এবং আজকাল যা ঘটছে যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন আপনি পাশ্চাত্য দেশে যান সেখানে রক্ষিত রয়েছে পাঁচ দশ বিশ কোনো সমস্যা নেই আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন যখন আপনি ভুল পথে চলতে থাকেন তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায় এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায় এটা বংশগত নয় কারণ আপনি সীমার বাইরে চলে যান যে সীমা দিয়েছেন সর্বশক্তি ঈশ্বর আপনাকে আপনি অন্য জিনিস চেষ্টা করেন আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত আপনি উপনীত হন এমন পর্যায়ে যা আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন তাহলে বোন এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে আর এভাবেই তারা মানসিকভাবে পরিণত হয় সমকামিতে তাহলে স্বাভাবিকভাবে সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে এমনকি খ্রিস্ট ধর্ম সমকামিতা নিষেধ করে বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে এখন পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায় সংখ্যাগরিষ্ঠতা জয় হয় ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না হক জয়ী হয় সত্যের জয় হয় আমার মনে পড়ে উনিশশো ছিয়ানব্বই সালে যখন আমি কানাডায় গিয়েছিলাম প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমু খাচ্ছে এক পুরুষ আরেক পুরুষকে চুমু খাচ্ছে এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে সেটা অপরাধ তাহলে আমরা যা বুঝলাম যে অতীতে অতীতে সব দেশে সমকামিতা ছিল অপরাধ পরে পাশ্চাত্যের কিছু দেশে কানাডার মতো এর প্রতি আইন অনুমোদন করা হয় আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে সমকামিতা হচ্ছে বৈধ এমনকি ইন্ডিয়ার মতো একটা দেশ যে দেশ থেকে আমি এসেছি তারাও ভাবছে তারাও ভাবছে এটাকে বৈধতা দেওয়ার কথা তাহলে আমরা যা বুঝি যা সত্য তা সত্যই সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না যা ভুল তা ভুল এবং ইসলামে আর বিশ্বের প্রধান প্রধান বেশিরভাগ ধর্মেই সমকামিতা হচ্ছে একটা পাপ একটা অপরাধ এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান নামে নিয়ে যাবে আশা করি বোন উত্তরটা পেয়েছেন ধন্যবাদ একটি ডক্টর জাকির উল্লেখ করেছেন সেটি ছিল শেষ প্রশ্ন তথাপি আপনার প্রশ্ন থাকলে আপনাকে পেছনে যেতে হবে তারপর আবার এক সময় পরের করবেন তাহলে আমরা পরের প্রশ্ন নেব ভাইয়ের কাছ থেকে ডান দিকে ভাই এই বোন বলছে যে যদি আপনি এই শেষ প্রশ্নের জবাব দেন তিনি শাহাদা পাঠ করবেন এখানে এই প্রশ্নটি হচ্ছে আমি পড়েছি এটি এক নাস্তিকের লেখা যাতে বলা হয়েছে এরকম যখন আল্লাহ স্বর্গের উদ্যান সৃষ্টি করলেন তিনি সেখানে আদম ও ইভকে পাঠালেন এবং কিন্তু তাদের নিয়ম ভঙ্গ করার কারণে তারা সেখানে যে ফলটি ছিল আমি ফলটি চিনি না যা নিষিদ্ধ ছিল তাদেরকে উদ্যান থেকে বের করে দেয়া হয় তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করা হয় এবং যে কারণে বলা হয়ে থাকে এরকম যে আপনাকে দৈনন্দিন রুজির জন্য কাজ করতে হয় আপনার কাজ করার প্রয়োজন হয় এবং তাহলেই আপনার দৈনন্দিন রুজি উপার্জন হবে এরকম এটাও বলা হয় যে নারী তাদের গর্ভধারণে বেদনা বাড়বে এটা এখন পর্যন্ত একই ঘটনা ঘটছে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সংগ্রাম করতে হবে দৈনন্দিন রুজির জন্য আমাদের প্রয়োজনীয় সব কিছু করতে হবে এবং একই জিনিস নারীর ক্ষেত্রেও যেমন তারা গর্ভধারণে মারা যাচ্ছে যদি তাদের বেদনা বৃদ্ধি পায় কেন তাহলে আল্লাহ নিজেই তাদেরকে এত নির্মম কষ্ট দিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত তারা একই রকম শাস্তি পাচ্ছে অন্য মানুষকে ক্ষমা করার একটা দৃষ্টান্ত এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই ক্ষমা করেননি অথবা আমাকে সঠিক পথে চালাননি বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি ঠিকই বলেছেন যে বোন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে আদম ও ইব আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্ত ঈশ্বরের নির্দেশ অমান্য করেছিলেন যা উল্লেখ আছে বাইবেলে এবং এটা উল্লেখ আছে জেনেসিস অধ্যায় নম্বর তিন অনুচ্ছেদ তেইশে যে সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন এবং সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন জেনেসিস অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলোতে যে তোমরা নারীরা ঈশ্বরকে অমান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্ম দেবে এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তা পাওয়ার তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ এখানে যার উদ্ধৃতি আপনি দিচ্ছেন তা হচ্ছে বাইবেল এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ বাইবেলে দেওয়া হচ্ছে নারীর উপর ইভ ইভ ইভ আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন আপনি পড়ে দেখবেন কোরআন এমন একটি জায়গাও নেই কোরআনে যেখানে দোষ কেবল ইভের উপরে দেওয়া হয়েছে আদম ও ইব উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন যদি আপনি পড়েন কোরআন এটা উল্লেখ আছে সুরা আরফে অধ্যায় নম্বর সাত এক নম্বর উনিশ থেকে সাতাশ যে আদম ও ইভ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন তারা উভয়ই তারা ঈশ্বরকে অমান্য করেন তারা উভয়ই অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয়েছে তাদের সমানভাবে দোষারোপ করা হয়েছে এমন একটা তো নেই কোরআনে যেখানে কেবল ইবের উপর দোষ দেওয়া হয়েছে আল্লাহ তারপর সন্তুষ্ট থাকুন কিন্তু কোরআনে সুরা তাহায় একটি আয়াত রয়েছে অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর একশো একুশ বলা হয়েছে যে আদম আলাইসাল্লাম তিনি ঈশ্বরকে অমান্য করেছেন তাহলে একটি আয়াত রয়েছে যাতে কেবল আদম আলাহিসাল্লামের কথা বলা হয়েছে তবে মোটের ওপর যদি ভালো করে দেখেন কোরআন উভয়কে দোষারোপ করে আদম এবং ইব তারা উভয়ই আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন বাইবেলে দোষ দেওয়া হয়েছে কেবলমাত্র নারীকে আর সে কারণেই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে এবং তোমাদের আকাঙ্ক্ষা থাকবে সেটা স্বামীর কাছ থেকে তো বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা অভিশাপ কিন্তু যদি আপনি কোরআন পড়েন গর্ভধারণ অভিশাপ নয় গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ কোরআনে বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর এক সেই নারীকে সম্মান করো যে তোমাকে গর্ভধারণ করেছে এছাড়াও কোরআন বলছে সুরা লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ এবং সুরা আকাফ অধ্যায় ছেচল্লিশ আয়াত নম্বর পনেরো আমি মানুষকে পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি কষ্টের পর কষ্ট সহ্য করে মাতামাকে গর্ভধারণ করেছে এবং বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন তাহলে এখানে আমরা বুঝি যে কোরআন বলছে যে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে বিশেষ করে মাকে এবং আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর আট আদবের বই অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই এক লোক আসলো মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এবং তাকে জিজ্ঞেস করলো কে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সাহচর্য পাওয়ার যোগ্য এই পৃথিবীতে নবী উত্তরে বললেন তোমার মা লোকটি জিজ্ঞেস করলো তারপর কে নবী আবার বললেন তোমার মা লোকটা আবার জিজ্ঞেস করলো তারপর কে নবী আবারও বললেন তোমার মা তারপর লোকটি জিজ্ঞেস করলো তারপর কে তখন চতুর্থবারের নবী বললেন যে তোমার বাবা তার মানে পঁচাত্তর পার্সেন্ট তিন চতুর্থাংশ ভালোবাসা ও সাহচর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের পঁচিশ পার্সেন্ট এক চতুর্থাংশ বাবার জন্য প্রাপ্য সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও তিনি পাচ্ছেন বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে এবং আমি আপনার সঙ্গে একমত একবার সর্বশক্তি ঈশ্বর মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তির পর শাস্তি দিতে পারেন তাহলে এই হচ্ছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য বোন আপনি কি এই উত্তরে সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই তাহলে আপনি কি এখন ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর হচ্ছেন একজন হ্যাঁ বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ চূড়ান্ত পয়গাম্বর হ্যাঁ করি কেউ কেউ আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে না আপনি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম হ্যাঁ নিজের মতে ইসলাম গ্রহণ করছেন আপনি হ্যাঁ কেউ আপনাকে ঘুষটুস দিচ্ছে না ইনশাল্লাহ আমি আরবিতে বলবো আপনি আমার শুনে শুনে বলবেন ওকে আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আশহাদু ওয়াশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন বার্তাবাহক বার্তাবাহক এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আপনি এখন মুসলিম এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে পদ দেখান এবং আপনার পরিবারের সদস্যদের পদ দেখাতে সাহায্য করেন এই দুনিয়া আপনাকে উত্তম জীবন দান করেন এবং একই রকম পরকালো এবং ইনশাল্লাহ আপনাকে জান্নাত দান করুন মিস্টার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা নম্বর দুই আয়াত নম্বর দুইশো একষট্টি যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্যদানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান তাহলে আছেন আর কোনো অমুসলিম অতিথি বোনদের মাইক কিংবা ভাইদের কোনো মাইকের সামনে এখানে একজন আছেন প্রশ্ন করুন তিনি তার পরিচয় দিতে চান না তাই আমি প্রশ্ন করব ওকে প্রশ্নটি হচ্ছে এটা কি যথেষ্ট আল্লাহর উপর বিশ্বাস থাকা কেবল আপনার মনে নাকি আপনাকে তা ঘোষণা করতে হবে জনসমক্ষে বোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব যে এটাই সুযোগ এটাই শেষ অধিবেশন এই সম্মেলনের দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলন যদি আপনার কোনো প্রশ্ন থাকে ইসলামের উপর খ্রিস্টান ধর্মের উপর হিন্দু ধর্মের উপর আপনাদের জন্য এটা একটা সুযোগ দয়া করে নিঃসংকোচে মাইকের কাছে চলে আসুন আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন কোরআনের সমালোচনাও করতে পারেন আমি যুবক সহ্য করতে পারবো এটাই আপনাদের সুযোগ এটাই শেষ অধিবেশন দয়া করে লজ্জাবোধ করবেন না মাইকের কাছে আসুন এবং আপনার সন্দেহ দূর করুন বোন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এটাই কি যথেষ্ট কোনো ব্যক্তির জন্য বিশ্বাস রাখা সর্বশক্তিমান ঈশ্বরে এবং তার উপর বিশ্বাস রাখলে চলবে না তাকে সেটা ঘোষণা করতে হবে বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সেই ব্যক্তির সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস থাকতে হবে ঘোষণা করা জনসমক্ষে কিংবা অন্য কারো কাছে আবশ্যকীয় নয় যদি বোন মনে করেন তার জীবননাশের আশঙ্কা রয়েছে তার সমস্যা রয়েছে কিংবা সমাজ তার ক্ষতি করতে পারে এসব ক্ষেত্রে অন্তরে বিশ্বাস রাখাটাই যথেষ্ট তবে জীবনের উপর কোনো ঝুঁকি না থাকলে সে ব্যক্তির কোনো বিপদ না হলে ঘোষণা করাটা ভালো কারণ তাহলে ওই ব্যক্তি স্বাধীনভাবে ইসলাম পালন করতে পারবেন কারণ যদি আপনার বিশ্বাস থাকে এবং আপনি তা অন্যদের কাছে গোপন করেন তাহলে আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে গোপনে যা কষ্টকর হয়ে পড়ে তাই যদি আপনি মূলত জীবনের আশঙ্কা করেন অথবা আপনি আশঙ্কা করেন কেউ আপনার ক্ষতি করতে পারে তাহলে ঘোষণা করা ফরজ নয় বাধ্যতামূলক নয় তবে এই ধরনের সমস্যা না থাকলে ঘোষণা করাটাই ভালো কারণ আপনি আপনার ধর্ম প্রকাশে পালন করতে পারবেন এবং আপনাকে গোপনে চর্চা করতে হবে না আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর এটি ওল্ড টেস্টামেন্ট সলমন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এটি হিব্রু ভাষায় হিকো মামিটিকিম উইকুলো মাহামদিম জিদুদে রা ই বাইনে জেরুসালেম আমি জানি ইংরেজিতে মোহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর আমি যা জানতে চাই কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে বোন যে প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং অব সলমান থেকে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ ষোলো যাতে বলা হয়েছে বিকুল্লি মোহাম্মদিম জাইদুদি জাইরাই বায়না জেরুসালাম যার মানে বনকে বলে একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু হে জেরুজালামের কন্যারা এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ এবং যাতে বলা হয়েছে সেমেটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান যেমন এলা ঈশ্বরকে বোঝায় এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান একই জিনিস মোহাম্মদের নামে সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মোহাম্মদিম তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বোন আপনার এই প্রশ্ন করা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 না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন সর্বশক্ত ঈশ্বরের গুরুত্ব আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম বোন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম আমি প্রায় ছয় মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি আল্লাহ তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ করি আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর তার উপর শান্তি বর্ষিত হোক না আমি করি না আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাহ সাল্লাম হ্যাঁ মাশাল্লাহ তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ ঈশ্বরের পয়গম্বর এবং আমার মতে আপনার ছয় মাসের গবেষণা আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে বোন মাফ করবেন আমি শুনিনি এটা আনন্দের অশ্রু আলহামদুলিল্লাহ যখন লোক সত্য উপলব্ধি করে যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ তালার তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমনটি যীশু খ্রিস্ট তারপর শান্তি বলেছেন গোসলক জনে তোমরা সত্য সন্ধান করো এই সত্য তোমাদের মুক্তি দেবে তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে বোন আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান আলহামদুলিল্লাহ বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ কেউ কেউ আপনাকে বাধ্য করছে মোটেই না আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান হ্যাঁ ইনশাল্লাহ আমি আরবিতে বলবো আপনি শুনে শুনে বলবেন ওকে আসাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আন্না আন্না আব্দুহু আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলা নেই যে কোনো ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে- নবী মোহাম্মদ নবী মুহাম্মদ হলেন পয়গম্বর হলেন এবং পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মাশাল্লাহ বোন আপনি মুসলিম হয়েছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলামে আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন প্যারাডাইস ইনশাল্লাহ তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হ্যাঁ বলুন এবার ডান দিক থেকে শুভ সন্ধ্যা আমি আমি একটি প্রশ্ন করতে চাই খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেয়ার আগ পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে যিশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে বোন আপনার নাম কি বোন আমার নাম রেচেল বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন তিনি জানতে চাচ্ছেন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক আসলে কি ক্রোশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রোশ থেকে রক্ষা করা হয়েছিল উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি কোরআন অনুযায়ী পবিত্র কোরণে বলা হয়েছে নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্নতে বলা হয়েছে ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যিশুকে হত্যা করেছি মেরির পুত্র কিন্তু কোরআন বলছে তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শুলে চড়িয়েছে কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল যারা ভিন্ন মত পোষণ করে তারা সন্দিহান কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে নিশ্চয় তারা তাকে হত্যা করেনি তাহলে কোরআন অনুযায়ী সুরন নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্ন যীশু খ্রিস্টকে তার উপর শান্তিবর্ষিত ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে হত্যা করা হয়নি তারা ধাঁধায় পড়ে গিয়েছিল কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব পরের আয়াতে বলা হচ্ছে সুরন নিসা অধ্যায় চার আয়াত নম্বর একশো আটান্ন আল্লাহ তাকে জীবিত তুলে নেন বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি তাকে শুলে চড়ানো হয়নি আমরা সন্তুষ্ট তারা ধাঁধায় পড়ে গেছিল কিভাবে এটা ঘটলো এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্তা দেওয়া হয়নি কোরআনে বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি না তাকে সুলে হয়েছে আমরা সন্তুষ্ট আমরা এর বেশি জানতে আগ্রহী নই যদি আপনি বাইবেল পড়েন যদি আপনি কাহিনীগুলো পড়েন যদি আপনি পড়েন গসপেল আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণকে তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসমি করেছিলেন যদি আপনি পড়েন গসপেল অব জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ ও বত্রিশ যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো তো যীশুখ্রিস্ট তখন বলেছেন গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ বত্রিশে তোমাদের ধর্মগ্রন্থে কি এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পথর মারছো তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শুরু চড়ানো হয় আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাত শুরু হয়ে যায় তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শুলে চড়ানো যায় না যা শুক্রবার থেকে শুরু হয়ে যায় সে কারণে তাকে শুক্রবারে শুলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শুলে চড়ানো হয় তাকে শীঘ্রই শুল থেকে নামিয়ে নেওয়া হয় কারণ কাউকে শনিবারে শুলে চড়ানো যায় না তাই তারা তাকে শীঘ্রই শুল থেকে নামালো যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই আমার ধারণা যে যদি তাকে শুলে চড়ানো হয়েও থাকে তিনি মারা যাননি সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বেরোতে এবং তখন তাড়াহুড়ো করে তাকে কবর দেওয়া হয় যখন তারা তাকে কবরে রাখে তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন রোববার ভোরে পাথরটি সরে যায় যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে তাহলে পাথরটিকে সরালো সেটা প্রশ্ন তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা তিন দিন এবং তিন রাত ছিলেন মাছের পেটে তাই মানব সন্তানকে তিন দিন তিন রাত মাটির নিচে থাকতে হবে খ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে যদি তিনি মারা যান তাহলে খ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেছেন গসপিল ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশে তিনি বলেছেন এবং তিনি একটা ভবিষ্যৎবাণী করেন যেহেতু জনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে যদি জন জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে গবেষণা করার পর আমি বিশ্বাস করি না যে যীশুখ্রিস্ট মিথ্যে বলছেন তাই তার ভবিষ্যৎবাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন তাকে শুলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি যদি আপনি পড়েন dictionary crucifixion C R U C I F I X I O N মানে কাউকে শুলে চড়ানো এবং তিনি শুলে মারা যান ডিকশনারিতে এমন কোনো শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে crucifiction C R U C I F I C T I N এটা একটা কল্প কাহিনী একটা গল্প তাকে সুলো চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যীশুখ্রিস্ট তারপর শান্তিপ্রসাদকে মিথ্যে বলেননি এটা ছিল crucifiction F I C T I N এটা ফিকশন নয় F I X I N আশা করি বোন উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ ওকে আমার বিশ্বাস একজন মুসলিম আছেন আমার বাম দিকের মাইকে ঠিক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী এবং আমি ইসলাম গ্রহণ করেছি গতকাল জুমার নামাজের আগে এবং ইসলাম বিষয়ে আমার কোনো প্রশ্ন কিংবা সন্দেহ নেই কেননা ইসলাম হচ্ছে একমাত্র সত্য এই মহাবিশ্বে তবে আমার প্রয়োজন একটা অনুমতি অথবা একটা ব্যাখ্যা আমি বলবো যে আগে আমি ব্যাংকিং সেক্টরে কাজ করতাম ব্যাংক যেসব উৎস থেকে আয় করে তা সুদের উপর এবং তাদের অন্য অন্য আইনকামগুলো সুদের উপর তাই আমার ব্যাংকিং সেক্টরের সঙ্গে থাকা উচিত কিনা ভাই আমাকে বললেন আলহামদুলিল্লাহ গতকাল তিনি ইসলাম কবুল করেছেন এবং তিনি একটি ব্যাংকে কাজ করেন যার আয়ের উৎস হচ্ছে সুদভিত্তিক তো তিনি এটা করবেন কি না ভাই যদি আপনি প্রচলিত ব্যাংকে চাকরি করেন যা রিবা নিয়ে কাজ করে সুদ নিয়ে কাজ করে তাহলে প্রচলিত ব্যাংকে কাজ করাটা হচ্ছে হারাম আল্লাহ করে বলেছেন নম্বর দুই আয়াত নম্বর দুশো আটাত্তর দুইশো উনআশিতে যে তোমরা সুদের দাবি ছেড়ে দাও যদি তুমি সুদের দাবি না ছাড়ো তো আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও তাই সুদের লেনদেন হচ্ছে একটা বড় পাপ প্রচলিত ব্যাংকে কাজ করাটা হারাম আমি আপনাকে অনুরোধ করি যে আপনি যোগদান করতে পারেন যে কোনো ইসলামী ব্যাংকে ইউএইতে দুবাইতে মাসাল্লাহ অনেক ইসলামী ব্যাংক রয়েছে এসব ইসলামী ব্যাংক রিবা বা সুদের ভিত্তিতে কাজ করে না তারা ইসলামী শরিয়া লাভ ক্ষতি নীতির উপর কাজ করে থাকে আপনার প্রচলিত ব্যাংকের কাজ ছেড়ে দেওয়া উচিত এবং যোগদান করুন ইসলামী ব্যাংকে যা ইসলামী শরিয়া ভিত্তিক ধন্যবাদ এবার ডান দিকের মাইকে কোনো নমুসলিম আছেন অমুসলিম বন্ধুর পক্ষ থেকে তিনি হচ্ছেন তিনি আমাকে বলেছেন জিজ্ঞেস করতে ডক্টর জাকির নায়ককে কোরআনের পারা পনেরো রুকু নয় আয়াতে লেখা আছে ওয়াজ হকল বাতিল বাতিল তিনি জানতে চান এটা কি মেহেদি ইসলামের সম্পর্কে না অন্য কিছু ভাই কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন তবে রেফারেন্সটা ভুল ছিল সঠিক রেফারেন্স হচ্ছে সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত নম্বর একাশি যাতে বলা হয়েছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত নম্বর একাশি যার মানে তাদের বলে দিন সত্য সমাগত মিথ্যা অপসৃত নিশ্চয়ই মিথ্যা দূর হওয়ারই ছিল এখানে কি মেহেদি আলাহিসের কথা বলা হয়েছে হ্যাঁ আগমন অথবা আগমন শুধুমাত্র বলা হয়েছে মিথ্যার উপর সত্যের জয় মিথ্যা অপসারিত হয় এখানে মেহেদি আলাহাম সম্পর্কে বলা হয়নি এখানে শুধুমাত্র বলা হয়েছে যখন সত্য মিথ্যা প্রতিযোগিতায় নামে সর্বদাই সত্যের জয় হয় তা আপনাকে সবসময় সত্যের উপর থাকতে হবে মিথ্যার উপর নয় মেহেদি আলাহিসামের কোনো ব্যাপার এখানে নেই এটা কোরআনের একটি সাধারণ নিয়ম আল্লাহ সুবান যে সত্য সবসময় মিথ্যার উপর জয়ী হবে আশা করি উত্তরটা পেয়েছেন স্যার আরেকটু কি ব্যাখ্যা দিবেন না ভাই যথেষ্ট হয়েছে আজ আর সময় দেওয়া যাচ্ছে না আমাদের সময় দ্রুত শেষ হয়ে আসছে সুতরাং এখন আমরা ডান দিকে বন্ধের মাইকে যাব এটা এক নমুসলিম নারীর প্রশ্ন যিনি মাইকে আসতে চান না তবে তিনি তার জবাব চান তিনি বলেছেন যে তিনি মুসলিমা হয়েছেন তবে শ্বশুরবাড়ির আত্মীয়ারা আসলে পুরোপুরি ইসলাম পালন করেন না এবং যখন তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন কুরআন শিখতে এবং তিনি পাঁচবার নামাজ পড়েন এবং তিনি ইসলামের অন্যান্য বিষয়গুলো অনুসরণের চেষ্টা করেন তিনি শিখতে অত্যন্ত আগ্রহী তাই মাঝে মাঝে তার শ্বশুর পক্ষের আত্মীয়রা তাকে মেনে নিতে চান না এবং তারা তার সাথে ভালো ব্যবহার করেন না কিভাবে তিনি এটা মোকাবিলা করবেন বোন প্রশ্ন করেছেন তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন কিন্তু বিয়ের পর তার শ্বশুরবাড়ির আত্মীয়রা ইসলাম পালন করে না এবং যখন তিনি ইসলাম পালন করেন তারা ভালো ব্যবহার করে না বোন একই জিনিস আমি উল্লেখ করেছি এর আগের একটা উত্তরে একজন নমুসলিমের যিনি বলেছিলেন তার অমুসলিম পিতামাতার সঙ্গে কি ব্যবহার করা উচিত একই উত্তরের ক্ষেত্রেও শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে তার কি করা উচিত যদি তারা এমন কিছু করতে বলে যা কোরআন সুন্নার বিরুদ্ধে যায় না সেগুলো পালন করবেন যদি তারা কোরআন সুন্নার বিরোধী কিছু বলে তা পালন করবেন না কেননা আল্লাহ এবং তার রাসুলের প্রতি আনুগত্য আত্মীয় স্বজনের আনুগত্যের চেয়ে অনেক আগে করতে হবে এক্ষেত্রে যখনই আপনার কোনো আত্মীয় স্বজন এমন কিছু করতে বলে যা আল্লাহর নির্দেশের অথবা প্রিয়নবীর নির্দেশের পরিপন্থী হয় আপনি তো অনুসরণ করবেন না অন্যগুলো আপনি মানতে পারেন তাই এখানে কৌশলে তাকে বার্তাটি পৌঁছাতে হবে এবং তার চেষ্টা করতে হবে যাতে শ্বশুরবাড়ির আত্মীয়রা আগের চেয়ে ভালো মুসলিম হতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন এবার আমরা শেষ প্রশ্নটি নেব এই দিক বাম দিক থেকে প্রশ্ন করুন ভাই আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা ডক্টর জাকির নায়সাব আমার নাম সারোয়ার আদম ভারতের লোক আমার প্রশ্ন হচ্ছে রুহ রুহ কি আপনি কি উত্তর দেবেন আমার প্রশ্নের ভাই বললেন রুহ কি রুহ হচ্ছে আত্মা এবং আল্লাহ বলেছেন কোরআনে সুরা আলে ইমরান অধ্যায় নাম্বার তিন আয়াত নাম্বার একশো পঁচাশি প্রত্যেক আত্মাকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং এটাই শেষ উত্তর আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মাসাল্লাহ এবং দুবাই আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করার জন্য আমি অমুসলিম ভাই বোনদের ধন্যবাদ জানাই ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ ডক্টর জাকির নায়েককে যা যা দান করুন আমাদের সকলের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আর যারা স্টেশনে যেতে চান খিলাপ কিংবা রাশিদিয়া স্টেশনে যেতে চান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 to ease his fears, to reassure was Khadija his wife. He said, Zamiluni, Zamiluni, Dathiruni, Dathiruni, a mighty task has come before me. I need you here with me by my side. Filter করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি